হবে আমরা ইনশাআল্লাহ যথারীতি নির্দিষ্ট সময় অনুযায়ী ঈদ উল ফিতরের জামাত শুরু করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আজকে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আমরা আলোচনা করব আজকে ঈদ উল ফিতরের এই দিন এই ঈদের সলাতের জামাত এটি আমাদের কান্নার জামাত অর্থাৎ সাহবাই কেরাম রদওয়ানুল্লাহ হিতাল আলহিম আজমাইন তাবেইনে কেরাম তাবে তাবেইনে কেরাম সালফে সলহীন ঈদের দিন সকালবেলা সলাতুল ফজরের পরে তারা ঘরের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকতেন এবং ঈদের জামাতে যখন আসতেন তারা কান্না করতে করতে বেহোশ হয়ে যেতেন কারণ এই এক মাস পর্যন্ত আমাদের সাথে যে সিয়ামের বন্ধুত্ব গড়ে উঠেছে যেই সলাত তারাবিহের বন্ধুত্ব গড়ে উঠেছে যেই কোরআনে কারিমের তালাওয়াতের সাথে বন্ধুত্ব গড়ে উঠেছে আজকে থেকে সেই সিয়াম নাই সেই সলাত তারাবি নাই সেই কোরআনের তালাওয়াত নাই এবং এই বড় মেহমান যে চলে গেল আমি কি জাহান্নাম থেকে মুক্ত হতে পেরেছি কিনা এই চিন্তা করতে করতে সাহাবাই কালাম সালফে সালহীন শুধু কান্নার পর কান্না করতেন কিন্তু আজকে মুসলিম উম্মার অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ইমানের মাত্রা এমন জিরু পর্যায়ে পৌঁছেছে আজকে ঈদ উল ফিতরের রাত্রে ঈদ উল ফিতরের দিনে আমরা চতুর্দিকে কান্নার আওয়াজ না শুনে আমরা এখন গান বাজনার আওয়াজ শুনি আমরা চতুর্দিকে বিভিন্ন ধরনের আতসবাজির আওয়াজ শুনি মনে হচ্ছে আজকে মনে হয় কোনো দুর্গাপূজার অনুষ্ঠান অথবা কোনো কালী পূজার অনুষ্ঠান বড়দিনের অনুষ্ঠান অথচ ঈদ উল ফিতর আর দুর্গা পূজা কালী পূজা বড়দিন এগুলো এক জিনিস নয় কিন্তু মুসলিম উম্মা আজকে সবগুলাকে এক বানিয়ে ফেলেছে মনে করে ঈদুল ফিতরও মনে হয় ওই জাতীয় কোনো অনুষ্ঠান নাউজবিল্লা মুসলিম উম্মার জন্য ঈদুল ফিতর মহা গুরুত্বপূর্ণ একদিন দীর্ঘ এক মাস যে সিয়াম যে কিয়াম যে তালাওয়াত করেছেন তার পুরস্কার নেওয়ার জন্য এখানে আমরা হাজির হয়েছি আল্লাহ রব্বুল আলমিন পুরস্কার দিবেন আমরা পুরস্কার নিয়ে বাড়িতে ফিরব সুতরাং এই আবেগগণ পরিবেশ আল্লাহর বান্দারা বরং মুসলিমের সন্তানেরা নষ্ট করতেছে দিন না বুঝার কারণে কোরআন না বুঝার কারণে সুন্না না বুঝার কারণে আল্লাহ পাক সবাইকে হেদায়ত দান করুন সম্মানিত ভাইরা আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টা নিয়ে কথা বলবো সহি আল বুহারির আঠারোশো চার নম্বর হাদিস فليس لله حاجة في أن يدع طعامه وشرابه আল্লাহ রব্বুল আলমিনের কোনো প্রয়োজন নাই কোনো হাজাত নাই আল্লাহর ওই বান্দা নিজের পেটকে শুধু খাবার থেকে ফানাহার থেকে বিরত রাখবে সোহান আল্লাহ আল্লাহর বান্দা শুধু ফ্যাটকে নিজের ফ্যাটকে কোনো খাবার দিল না পানিও দিল না এইটা বিরত রাখার আল্লাহর কোনো দরকার নেই আল্লাহ সুবাহতাল্লাহ বান্দার থেকে যে জিনিসটি চান যে সিয়াম পালনরত অবস্থায় দুইটা জিনিস পরিত্যাগ করবে একটা হলো কাউলে জোর আর একটা হলো আমলে জোর এই কাউলে জোর কি জিনিস আমলে জোর কি জিনিস এটার ব্যাখ্যা অনেক লম্বা আমরা সংক্ষিপ্তভাবে শুধু কাউলে জোরের একটু ব্যাখ্যা দিব কাউলে জোরটা কি এই সাহার রমাদান আমাদেরকে যে ট্রেনিংগুলো দিয়ে গেল যেই তাকওয়ার প্রশিক্ষণ দিয়ে গেল তার অন্যতম একটি জিনিস হলো কাউলে জোর ছাড়তে হবে কাউলে জোর পরিত্যাগ করতে হবে কাউলে জোরটা কি জিনিস সুরা আল হাজের তিরিশ নম্বর আয়াত আল্লাহ সুবান তালা কঠোর কঠোরভাবে নির্দেশ দিয়েছেন জোর জোর খবরদার আমার বান্দারা কাউলে জোর ছেড়ে দাও কাউলে জোর পরিত্যাগ করো মানে কাউলে জোরের স্বাভাবিক বাংলা হইল গর্হিত কাজ গর্হিত কথা এটাকে বলা হয় কাউলে জোর আর আমলে জোর হইল গর্হিত আমল কাজ আর কাউলে জোর হইল গর্হিত কথা অর্থাৎ যেই কথা বলা উচিত নয় সেই কথা বলা এটার নাম হলো কাউলে জোর আল্লাহ কোরআনে কারিমে সুরা আল হাজের তিরিশ নম্বর আয়তে সরাসরি নির্দেশ দিয়েছেন এই সেরেকটা এত জঘন্য অপরাধ এটা খালি কবিরা গুণা না এটা কবিরা গুণারও কবিরা গুণা দুই নম্বর যেটা সেটি হলো মা বাবার নাফরমানি করা মা বাবার অবাধ্য হওয়া মা বাবার অবাধ্য সন্তান এটা শুধু কবিরা গুণা না এটা কবিরা গুণারও কবিরা গুণা তিন নম্বর যেটি আকবরুল কাবায়ের সেটি হলো কাউল জোর কাউলে জোর এই কাউলে জোরটা একটা বড় ধরনের কবিরা গুণা রমাদানের মাধ্যমে আল্লাহ সুবান এই প্রশিক্ষণ দেন যে আল্লাহর বান্দা এই কাউলে জোর ছেড়ে দিবে তার জিন্দিগি থেকে তার আমল থেকে এই কাউল জোর চিরজীবনের জন্য বিদায় নিবে আল্লাহ সুবান বান্দার প্রতিটি কথার হিসাব নিবেন এমন কোন কথা বান্দা বলবে না আর আল্লাহ পাক ছেড়ে দিবেন যে যা মনে চায় বলছে পাগল মানুষ অসুবিধা নেই এরকম না আল্লাহ মানুষকে পাগল বানায় পাঠান নাই পৃথিবীতে আল্লাহ সুবান আকল দিয়ে আহসান তাকদিম দিয়ে আল্লাহ পাক মানুষদেরকে উলুল আলবাব বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে সুতরাং প্রত্যেকটা কথা আর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সৌরা বানী ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবান সাত করেন আল্লাহ রবাহ আলমিন বলেন তোমাদের কান তোমাদের চক্ষু তোমাদের হৃদয় কুল্লু হো এগুলা তোমরা কি কাজে ব্যবহার করেছ কি বলেছ কি শুনেছ কি বুঝেছ এই সব ব্যাপারে আল্লাহ রবাহ আলমিনের কাছে জবাবদিহি করতে হবে কোনোটার জন্য তোমাদের সাথ নাই মুখে যা বলছ এটার জবাবদিহি আল্লাহ পাকের কাছে করতেই হবে সুরা কফের আঠারো নম্বর আয়াতে আল্লাহ রবাহ আলমিনের সাদ করেন মা কাউলিন বলেন বান্দার জবান থেকে যেই কথাই বের করুক না কেন বান্দার নিকটে আমি অতন্দ্র ফহরে নিয়োগ করে রেখেছি সোহান আল্লাহ বান্দার মুখ থেকে যে কথাই বের হোক না কেন এটা রেকর্ড করার জন্য আমি তার সাথে সার্বক্ষণিক অতন্দ্র প্রহরী নিয়োগ করে রেখেছি সুহান এমন কোনো কথা মুখ থেকে বের হয় না যেই কথার রেকর্ড হয় না প্রত্যেকটা কথা আর বান্দার রেকর্ড হয় আর এই প্রত্যেকটা কথার এই বান্দার আল্লাহ সুবাহতালার কাছে জবাবদেহি করতে হবে এজন্য আল্লাহ পাক সৌরা আল ইনফেতারের মধ্যে আল্লাহ পাক বলছেন কেরামান আমাদের দেশে কেউ কেউ মনে করে ডান কাঁধে যে থাকে তার নাম কেরামুন বাম কাঁধে যে থাকে তার নাম কাতেবিন আমরা ছোটবেলায় এরকম শুনতাম যে এটার নাম কেরামুন এটার নাম কাতেবিন আসলে এটার নাম কেরামুন এটার নাম কাতেবিন না কেরামুন কাতেবিন মানে সম্মানিত লেখক বৃন্দ এটা আলাদা একটা ডিপার্টমেন্ট ফেরেস্তাদের আলাদা একটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের কাজ হলো আল্লাহর প্রত্যেক বান্দার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ রেকর্ড করা ভূমি রেকর্ড করে না জমি রেজিস্ট্রি হয় সেখানে ভূমি রেকর্ডের আলাদা সেক্টর আছে আলাদা ডিপার্টমেন্ট আছে ঠিক আল্লাহ সুবানতালার একটা ডিপার্টমেন্ট হলো যে প্যারেস তারা আল্লাহর বান্দাদের এই কথাগুলো রেকর্ড করে এই ডিপার্টমেন্টটার নাম হলো কেরামান কাতেবিন সম্মানিত লেখক বৃন্দরা লেখেন এই কাউলে জোরের সবচেয়ে বড় কাউলে জোর হলো মিথ্যা আল কাজিব মিথ্যা কথা বলা আজকে আমরা দেখি মিথ্যা কথা বলা আমাদের একটা ফ্যাশনে পরিণত হয়েছে যিনি যত বেশি মিথ্যা বলতে পারেন তিনি তত বেশি বুদ্ধিমান আর যিনি মিথ্যা বলতে পারেন না তিনি আমাদের দৃষ্টিতে সহজ সরল কিছু বুঝে না মানে একেবারে সমাজের উপযোগী না যিনি মিথ্যা কথা বলতে পারেন না মানে সবাই তাকে মনে করে একে দিয়ে সমাজে কোনো কাজ হবে না কারণ এই মিথ্যা কথা বলতে জানে না আর যারা যত বেশি মিথ্যাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারেন তিনি তত বেশি স্মার্ট তিনি তত বেশি বুদ্ধিমান মিথ্যা যত বেশি বলা যায় মিথ্যার প্রচলন এমনি তো আছেই মানে এমনি তো নাচনি বুড়ি আরো পাইছে ঢোলের বাড়ি বর্তমানে যে মোবাইল আরো যা যা আছে এগুলো মিথ্যা বলার আরেক হাতিয়ার আছে এখন কমলাপুর বলে যে আমি এখন উত্তরা আছি আছে আরেক জায়গায় বলে যে আমি এখন এক জায়গায় আছি একদিন এক ভাই আমাকে বলতেছে হুজুর মোবাইলে অনেক সময় মানুষ জিজ্ঞাসা করে আপনি এখন কোথায় তা আমি দেখা যায় ঘরে আছি তো ঘরে আছি থাকে কেমনি মিথ্যা কথা বলি এজন্য আমি ঘর থেকে বের হয়ে যাই বের হয়ে দরজা থেকে একটু সামনে চলে যাই যাই বলি যে আমি এখন বাইরে আছি কথা তো মিথ্যা হয় নাই উনি তো এখন বাইরেই আছে ঘরে নাই ঘরের বাইরে আছে কোথায় আছে সেটা তো বলি নাই আমি বলছি বাইরে আছে আল্লাহ আকবর মিথ্যার কত কৌশল আল্লাহ সুবান এই মিথ্যাকে বড় ধরনের কবিরা গুণা হিসেবে অন্তর্ভুক্ত করেছেন নবী সালাম হাদিসের সাদ করেছেন ইন্নাল ইলাল ফজুর মিথ্যা মানুষকে ফজুরের দিকে পাপ কাজের দিকে দাবিত করে ও ইন্নাল ফজুর আর ওই পুজোর মানুষকে জাহান নামের দিকে দাবিত করে একটা মিথ্যা এটাকে সত্যে পরিণত করতে হলে আরো অনেকগুলো মিথ্যার দোকাবাজির প্রতারণার আশ্রয় নিতে হয় একটা মিথ্যার সাথে অনেকগুলো জিনিস জড়িত আরেকটি বদভ্যাস মুসলিম উম্মার কোন জায়গায় কিছু শুনলে বিশ্বাস করে ফেলে পত্রিকায় কোনো নিউজ দেখলে সাথে সাথে বিশ্বাস টিভিতে কোনো খবর দেখলে সাথে সাথে বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই মানে কোরআন সন্না কেউ এত কঠিন ভাবে বিশ্বাস করে না যত বেশি বিশ্বাস করে পত্রিকার সংবাদ আর মিডিয়ার কোন নিউজ দেখলে অথচ আল্লাহ সুবাহতাল্লাহ মুমিনদেরকে সৌরাল হুজুরাতের ছয় নম্বর আয়তে সতর্ক করে দিয়েছেন হে যখন তোমাদের কাছে কোনো খবর আসবে সংবাদ আসবে ওই খবর ততক্ষণ পর্যন্ত তুমি বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত না ফাতা ভাইয়ানু সঠিকভাবে যাচাই বাছাই করে নিবে খবর কত উদ্দেশ্যে খবর দেওয়া হয় উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তারপরে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা ধন্দ এসব নিয়ে উদ্দেশ্যমূলক কত সংবাদ আসে মিথ্যা সংবাদ অথচ জনগণ বিশ্বাস করে ফেলে একজন মুমিন এরকম সংবাদ পাইলেই বিশ্বাস করবে না একজন আসে সকালবেলা চা দোকানে বলছে এই শুনছ অমুকের তো আজকে একসাথে বাচ্চা পাঁচটা হয়েছে বাস দোকানে খালি বলার দেরি চা দোকানে সবাই বিশ্বাস করে ফেলছে যে অমুক বাড়িতে আজকে একসাথে পাঁচটা বাচ্চা হয়েছে বলার আগে বিশ্বাস যেটাই বলবে জনগণ আর এটা এত দ্রুত প্রসার হয় একটা জিনিস চা দোকানে শুনছে সাথে সাথে এটার প্রচার প্রসার বাড়তেই থাকে জোরে সোরে এজন্য মিথ্যা ছাড়তে হবে কাউলে জোরের এক নম্বর কাউলে জোর হলো মিথ্যা ত্যাগ করা আরেকটি মিথ্যার আরেকটি প্রকার হলো গিবত গিবত এমন জিনিস খুবই মজার জিনিস বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে কিন্তু বড় ধরনের এটা কাউলে জোর অনেক সময় আমরা বলি যে তার তো এই দোষটা আছে বললে অসুবিধা কি আমি তো মিথ্যা বলতেছি না সত্য জিনিসটাই তার পিছনে বলা এটার নাম গিবত আর যদি মিথ্যা হয় সেটা হবে বহতান সেটা বড় ধরনের অপবাদ সেটা আরো বড় গুণা এজন্য গিবত এই গিবত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে গিবত একটা কাউলে জোর আল্লাহ রসুল বলেন খবরদার আমার উম্মতরা লা তুকসিরুল কালাম বেগাই জিক্রিল্লা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলিও না কারণ আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বললে কাসওয়াতুল কাল কাল কঠিন হয়ে যায় অন্তর শক্ত হয়ে যায় আর অন্তর যত বেশি শক্ত হবে আল্লাহর বান্দা আল্লাহ সুবান তালা তাকে তত বেশি দূরে সরে যাবে এজন্য কথা বলার ক্ষেত্রে গিবত ছাড়তে হবে মিথ্যা ছাড়তে হবে গিবত ছাড়তে হবে নামিমা ছাড়তে হবে খরি সগলখড়ি খরি হলো মানে এর কাছে একটা এর কাছে একটা দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া এটাকে বলা হয় নামিমা নবী সালাম বলে লাদুল জান্নাতানা মাম কোন খোর জান্নাতে যাবে না সবলখোরের জান্নাতে কোনো জায়গা নাই আল্লাহ রসুলাম একদিন এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন নবিসাম বলেন এই দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে ওমা ইউ আজাবান এই দুটা কবরের যে আজাব সেটা তারা মনে করতো হালকা গুণা আসলে এটা বড় গুণা ছিল তারা একজনের অপরাধ ছিল পাকানি বিন নামিমা সে সবসময় সগলখড়ি করে বেড়াইতো আরেকজনের অপরাধ ছিল লা ইস্তাতরুয়ান বাউলিহি প্রস্রাব করে ভালো করে পবিত্রতা অর্জন করতো না তাহলে নবিসাম এখানে স্পষ্ট করে দিয়েছেন খরের কারণে কবার আজাব হচ্ছে ঠিক একইভাবে মানুষকে তুচ্ছ করে কথা বলা অহংকার করা হিংসা করা তারপরে মানুষের সাথে তানাবুজ খারাপ নামে ডাকা মানুষের সাথে খারাপ আচরণ করা খারাপ ধারণা করা এগুলো সব কাউলে জোরের অন্তর্ভুক্ত আল্লাহ সুবান আমাদের সবাইকে কাউলে জোর থেকে গর্হিত কথা থেকে জবানকে জবানে তালা লাগানোর আল্লাহ রসুলাম বলছেন যারা আল্লাহ এবং আখেরাতের উপরে ইমান আনছে কথা বলতে চাইলে ভালো কথা বলো আর না ভালো কথা না বলতে পারলে চুপ করে থাকো এই চুপ করে থাকো একটা এবাদত কিন্তু আমরা দেখা যায় চুপ করে থাকা তো দূরের কথা সবাই বড় বড় পণ্ডিত মসজিদে আসলে আল্লাহর জিকির বাদ দিয়ে গল্প শুরু করে দেয় তিন চারজন এক পাশে বসে গল্প করে আরেক পাশে তিন চারজন মসজিদকে বাজার বানায় ফেলছে সবার গল্প গুজবের জায়গা অথচ এটা আল্লাহর জিকিরের জায়গা তারপরে কোন জায়গায় বাসে বা কোন জায়গায় দেখা যায় যে দিনের কথা উঠলে বিশাল পণ্ডিত সবাই বড় বড় পণ্ডিত সবাই ইসলামের ব্যাপারে মনে হয় যে সব জানে মানে সবাই সব ফতোয়া দিয়ে দিচ্ছে সেখানে এক জায়গায় আল্লাহ রসুল খবরদার চুপ করে থাকো যে বিষয়ে জানো না ওলা তাকু মা আলাইসাল্লা যে বিষয়ে তোমার এলেম নাই সেই বিষয়ে তুমি কথা বলিও না চুপ করে থাকো আল্লাহ সুবান আমাদের সবাইকে এই মাহে রমাদানের মৌলিক শিক্ষা কাউলে জোর পরিত্যাগ করার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু